Save the world and humanity. Stop genocide, cruelty. Save the world and humanity. Stop genocide, cruelty. নানা যুদ্ধ নয় আর সন্ত্রাস নয় পৃথিবীকে হতে দাও শান্তি বলয় নানা যুদ্ধ নয় আর সন্ত্রাস নয় পৃথিবীকে হতে দাও শান্তি বলয় save the world and humanity stop genocide cruelty save the world and humanity stop genocide cruelty নানা যুদ্ধ নয় আর সন্ত্রাস নয় পৃথিবীকে হতে দাও শান্তি বলয় নানা যুদ্ধ নয় আর সন্ত্রাস নয় পৃথিবীকে হতে দাও শান্তি বলয় listen oh robber shame oh forever listen oh robber shame you forever إن الله يحب الذين يقاتلون في سبيله صفا كأنهم بنيان مرصوص آه আ হবেই হবে আমাদের জয় নানা যুদ্ধ নয় আর সন্ত্রাস নয় পৃথিবীকে হতে দাও শান্তি বলয় নানা যুদ্ধ নয় আর সন্ত্রাস নয় পৃথিবীকে হতে দাও শান্তি বলয় farewell no friendship most favour farewell no friendship most favour إن الله يحب الذين يقاتلون في سبيله صفا كأنهم بنيان مرصوص آه হবেই হবেই আমাদের জয় নানা যুদ্ধ নয় আর সন্ত্রাস নয় পৃথিবীকে হতে দাও শান্তি বলয় নানা যুদ্ধ নয় আর সন্ত্রাস নয় পৃথিবীকে হতে দাও শান্তি বলয় save the world and humanity stop genocide cruelty save the world and humanity stop genocide cruelty নানা যুদ্ধ নয় আর সন্ত্রাস নয় পৃথিবীকে হতে দাও শান্তি বলয় নানা যুদ্ধ নয় আর সন্ত্রাস নয় পৃথিবীকে হতে দাও শান্তি বলয়